وصحه أبو حاتم والحاكم এই হাদিসটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন টয়লেট থেকে বের হয়ে আসতেন তারপরে কি করতেন তিনি বলতেন গুফরানাক গুফরানাক মানে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এই হাদিসটি পাঁচজন ইমাম বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ ইমাম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন আবু হাতেম এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিও বলেছেন তাহলে এই সই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে টয়লেট থেকে যখন বের হব তখন আমরা এই দোয়াটি পাঠ করব। এছাড়া যে আরো দোয়া আছে অন্যান্য দোয়াগুলি পাঠ করা আমাদের জন্য তখন আমাদের সুন্নত হয়ে যাবে কমপক্ষে এই ছোট্ট দোয়াটা আমরা শিখব এবং ছেলে মেয়ে বাচ্চাদেরকেও এই টয়লেটে প্রবেশের দোয়া আল্লাহ খাবাইস এবং বের হওয়ার দোয়া রানাক ডান পা দিয়ে প্রবেশ করবে দোয়া পড়ে এরপরে বের হয়ে বাম্পা দিয়ে বের হয়ে এই দোয়া পড়বে এটা কিন্তু আমাদের নিজে যেমন আমল করব নিজের ছেলে মেয়েকে বাচ্চাদেরকে আমরা আমাদের ছাত্রদেরকে আমরা শিখাবো এই আদবগুলি আমরা শিখাবো এখানে কেন আল্লাহর নবী আলাইসালাম টয়লেট থেকে বের হয়ে আল্লাহর ক্ষমা প্রার্থনা করলেন এ নিয়ে মহাদেশিনী কেরাম বিভিন্ন কারণ দর্শিয়েছেন তার মধ্যে কিছু কারণ হলো এক নম্বর কারণ হলো যেহেতু টয়লেটে নিজের প্রয়োজন মিটাবের সময় কোনো জিকির আজকার কোন দোয়া কালাম কোন ইবাদত করা চলবে না কাজে বের হয়ে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ এই যে আমার একটা সময় নষ্ট হয়ে গেল তোমার কোনো ইবাদত করতে পারলাম না সেজন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী এরপরে অন্য কেউ কেউ বলেছেন যে এই যে খানা আমি খেলাম পানি পান করলাম এটা আমার শরীরে এর যা প্রয়োজন তা নিয়ে নিল আর বাকি অপ্রয়োজনীয় যেটা সেটা পেশাব হয়ে পায়খানা হয়ে শরীর থেকে বের হয়ে গেল এটা যদি শরীরের মধ্যে আটকা থাকতো তাহলে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের সমস্যা হতো মহানবুল আলমিন তার নিয়ামাত খেয়ে তার দ্বারা আমার শরীর পুষ্ট সুস্থ হলো এবং সেটা সুন্দরভাবে তিনি অপরিজনটাকে বের করার ব্যবস্থাও করলেন এই যে আল্লাহর নিয়ামাত এই নিয়ামাতের সুক্রিয়া আমি যথাযথ করতে পারি না সেই জন্য মহানবুল আলমিনের কাছে আমি ক্ষমা প্রার্থী বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এইভাবে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে চমৎকার আদব শিক্ষা দিলেন এরপরে আরো আদব হচ্ছে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আব্দুল মাসুদ রাজিয়াল বর্ণনা করেন কালা আতা নবী সাল্লাম আলগা فأمرني أن آتيه بثلاثة أحجار فوجدت حجرين ولم أجد ثالثا فأتيته بروثة فأخذهما وألقى الروثة وقال إنها ركس أخرجه البخاري وزاد أحمد والدرقطني ائتني بغيرها আরো একটা আদৌ আমাদের এই হাদিস থেকে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম পায়খানা করার জন্য তিনি যখন যাচ্ছিলেন তখন আমাকে নির্দেশ করলেন যে তিনটি পাথর তার জন্য যেন আমি হাজির করি উপস্থিত করি আমি আবদুল্লাহ মাসুদ দুইটি পাথর পেলাম তৃতীয়টি পেলাম না তখন আমি একটি কি করলাম পশুর মল আমি তার সঙ্গে সংযোগ করলাম অর্থাৎ দুইটি পাথর আর একটি পশুর মল আল্লাহ নবী আলিসালাম পাথর দুটি আমার কাছ থেকে নিয়ে নিলেন আর পশুর মল যেটা সেটা তিনি নিলেন না এবং বললেন ইন্নাহা রিক্স এটা নোংরা জিনিস হাদিসটি ইমাম বোখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন এবং ইমাম আহমাদ এবং দারাকুতনি এখানে আরো বেশি অতিরিক্ত শব্দ এসে তিনি বেগাই রেহা তৃতীয়টা যে ফেলে দিলেন তার পরিবর্তে আর হাজির করো এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম বন্ধুগণ সেটা হলো এই যে পেশাব পায়খানা করার পরে যখন আমরা মলত্যাগ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা যখন স্তিনজা জায়গা যখন আমরা স্তিজমার পাথর ব্যবহার করব। তখন সেই পাথরগুলি যেন নোংরা বা অপবিত্র জিনিস না হয় আল্লাহ নবী আলিসাল্লাম তৃতীয়টা ফেলে দিলেন কারণ সেটা ছিল কি মল এখানে কেউ কেউ বর্ণনা করেছেন যে এটা আসলে ছিল কি এটা গাধার মল ছিল আর গাধা তো অপবিত্র গাধার মল অপবিত্র কারণ এর গোস্ত খাওয়া হারাম তাই আল্লাহ নবী এটাকে ফেলে দিয়েছেন তাই রিক্স বলেছেন যে এটাকে নাপাক অপবিত্র আর যদি খাদ্য যেই পশুর গোস্ত আমাদের জন্য খাওয়া হারাল এমন পশুর যদি মল হয় তাহলে সেটা অপবিত্র না হলেও সেটা কিন্তু রিক্সের অর্থ আর একটা নোংরা এর মধ্যে কোনো সন্দেহ নেই যেটা এটি পূর্বে আমাদের আলোচনা হয়েছে ওট কথা আল্লাহ নবী আলাইসালাম এই তৃতীয় স্থানে আর একটা নিয়ে আসার জন্য বললেন এর দ্বারা বোঝা গেল যে যখন পানি ছাড়া ঢিলা কুলো ব্যবহার করবে কমপক্ষে তিন হতে হবে তিনের কম হলে সেটা পবিত্রতা অর্জন হবে না তবে এর অতিরিক্ত ব্যবহার করা যায় বলেছিলাম এর আগে যে অতিরিক্ত নিতে হলে বেজোড় অর্থাৎ তিন পাঁচ সাত নয় এইভাবে নিবে প্রয়োজন মোতাবেক সেটা আমাদের জন্য জায়জ রয়েছে এরপরে একশো নম্বর হাদিস যেটা ইমাম ইবরা হাজার আসকার রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান আবি হুরাইরাতা রাজি আল্লাহ আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم نهى أن نستنجي بعظم أو روث وقال إنهما لا يطهران রাহ الدرقطني وصححه আবু রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নিষেধ করেছেন কোন হাড্ডি দ্বারা এবং কোন পশুর মল দ্বারা ইস্তেঞ্জা করতে বা ইস্তেজমার করতে শৌচ কাজ করতে নিষেধ করেছেন আর বলেছেন এই দুইটি অর্থাৎ হাড্ডি এবং পশুর মল এরা পবিত্র করতে পারে না যদি হাড্ডি হয় সেটা যেহেতু পিচ্ছল জিনিস শক্ত জিনিস যার ফলে পেশাব পায়খানাকে মুছে ফেলা সম্ভব হবে না কাজে সেটা পবিত্র করবে না আর যদি সেটা যে পশুর গোস্ত খাওয়া হারাম এমন পশুর মল হয় তাহলে তো সে জিনিসটা কি হবে নোংরা বা অপবিত্র তার দ্বারাও পরিষ্কার হবে না পবিত্রতা হবে না আর যদি যে পশুর গোস্ত খাওয়া যায় সেটার মল অপবিত্র না হলেও সেটা দিয়ে পরিষ্কার করলে যেই গোবর বা মল সেটা যে নোংরা সেটা তো পরিষ্কার করার সময় অবশিষ্ট থেকে যেতে পারে এই জন্য আল্লাহ নবী আলিসালাম এই দুইটা থেকে আমাদের কি করেছেন বিরত থাকতে বলেছেন এবং কোন কোন বর্ণায় যেটা আমরা বলেছি যে এগুলি জিনদের খাদ্য আর হাড্ডি হলেও জিনদের খাদ্য আর পশুর মল যেগুলি পশুর গোস্ত খাওয়া হালাল সেগুলির মল তাদের জিনদের পশুদের খাদ্য এই জন্য এটাকে নোংরা করে দেওয়া আমাদের জিন ভাইদের সেই তাদের খাদ্যকে বা তাদের পশুর খাদ্যকে নষ্ট করে দেওয়া নোংরা করে দেওয়া এটাকে অপবিত্র করে দেওয়া কখনই আমাদের জন্য সমচীন হবে না এই কথা আমরা এই হাসের দ্বারা আমরা জানতে পারলাম বন্ধুগণ আমরা আপনাদেরকে পেশাব পায়খানা করার কিছু আদব কার দ্বারা ইস্তেজা করবো কিভাবে করব আমরা বর্ণনা করছিলাম ইতিমধ্যে আমাদের একটা ছোট্ট বেরেকের প্রয়োজন হয়েছে ছোট্ট বেরেকের পরে আবার আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আজকে যুব সমাজ বিভ্রান্ত আজকে আমরা ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছি কি জবাব দিবে আল্লাহর কাছে সিরিকের আড্ডাখানা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে মানুষের পূজা চলছে আল্লাহ পূজা বাদ দিয়ে নিজে শিরিক করবে না জেনা করবে না চুরি করবে না সন্তান হত্যা করবে না অপরকে অপবাদ না থেকে বাঁচুন দেখুন আমাদের কর্তব্য প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় আমরা সমগ্র মানব জাতি একটি মাত্র যা আল্লাহ বলেছেন আমি তোমাদের সকলের প্রতিপালক ইসলামের মূল স্তম্ভ কি তৌহিদ এমন একটি বিষয় যে সমস্ত নবী এবং রসুলগণ নিয়ে এসেছেন কোরআন কেমন পথ দেখায় যে রাস্তা অত্যন্ত সঠিক এবং সুষ্ঠু সোজা কল্যাণ অর্জনের উপায় কি পাঁচ অক্ত নামাজের হেফাজত করলে আল্লাহ ফাকরাবুল আলমিন ইহ জগতেও সুখী করবেন আর পর জগতেও সুখী করবেন সবচেয়ে বড় গোমরাহি যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশী বানাবে তার জন্য আল্লাহ আকরাবুল আলমিন জান্নাতকে হারাম করে দেবে জানুন ইসলামের মূল ভিত্তিগুলো দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় যখন চলছিল মানবতা বিরোধী কাজ সমাজের ভিতরে যখন বিভ্রান্তদের চলছিল রাজ তখন কার শাসন মিটিয়ে দিল অন্ধকার তার আদর্শ জীবনকে করে দিল আলোকিত কে অনেক জীবনকে আলোকিত করে করল মানবতার উপকার জানার জন্য দেখুন পিস টিভির অনুষ্ঠান আল কোরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃষ্ঠ বাংলার দর্শে হাদিস নিয়মিত আপনারা শুনছেন দেখছেন উপকৃত হচ্ছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তফিক দিয়েছেন সেজন্য মহান আলমিনের কৃতজ্ঞ করে বলি আলহামদুলিল্লাহ মহান আলমিন আমাদেরকে এক মহা সুযোগ করে দিয়েছেন এই সুযোগ যেন আমরা খেলায় খেলায় হারিয়ে না ফেলি এই সুযোগ থেকে যেন আমরা বঞ্চিত না হই বরং আমরা একটা সময় করে এই পৃষ্টি বাংলার ধারাবাহিক আদর্শ হাদিস শোনার জন্য আমাদের ব্যস্ততার মধ্যেও একটা সময় আমরা বের করে নেওয়ার চেষ্টা করি বন্ধুগণ এরপরে যে হাদিসটি সেটি হলো ওয়ান আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه رواه الدرقطني وللحاكم أكثر عذاب القبر من البول وهو صحيح الإسناد আল্লাহ নবী আলিসাল্লাম আর আমাদেরকে আদৌ শিক্ষা দিচ্ছেন আবু হরাজ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাম বলেছেন তোমরা পেশাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো মানুষ যখন পেশাব করে তখন অজান্তে পেশাবের ছিটা তার শরীরে বা কাপড়ে লাগতে পারে আর এটা লাগার ফলে সেটা অপবিত্র হয়ে যায় আর এই অপবিত্র অবস্থায় যদি নামাজ পড়ে বা যে সমস্ত এবার উজু শর্ত সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে এবাদত কবুল হবে না কারণ লায়াক বলে আল্লাহ রহমান পবিত্র অপবিত্র অবস্থায় কিছু কবুল করেন না এক্ষেত্রে আল্লাহ নবীর কারণ বলেন কারণ বেশি সংখ্যক মানুষের কবরে যে আজাব হয়ে থাকে এর কারণ থাকে কি এই পেশাবের সেটা থেকে বেঁচে না থাকা এই হাদিস ইমাম তারা কুতনি বর্ণনা করেছেন এবং হাকেমের বর্ণে আছে আখতার আজাবিল কবরে মিনাল বাউল কবরে সবচেয়ে বেশি যে আজাব শাস্তি হয় সেটা কিন্তু এই পেশাবের কারণে হয় এজন্যে আল্লাহ নবী আলিসালাম অন্য হাদিসে আছে মাররা আলা কাবরাইন দুইটি কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন দেখলেন দুইটি তিনি অহির মাধ্যমে জানতে পারলেন ওই কবরে সাহিত দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছে আল্লাহ নবী বললেন দুইটি লোকের যে আজাব কবরে হচ্ছে এটা কোন একটা বড় কারণে নয় বরং এমন দুইটি পাপ যে পাপ দুটি থেকে বাঁচা অত্যন্ত সহজ এ দূরে থাকা সহজ তারপর কিন্তু তারা দুইজন এই পাপ করার ফলে কবর তাদের আজাব হচ্ছে একজন তার পেশাব করার সময় সে সাবধান থাকতো না পেশাবের ছিটা তার গায়ে কাপড়ে লাগতো আর একজন মানুষ চুগুল খুরি করতো এর কথা ওকে ওর কথা ওকে লাগে ঝগড়া বিবাদ ফসাদ করত। তাহলে বোঝা গেল যে কবরের আজাব হয় পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকলে আমরা তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্ট জানতে পারলাম কেউ পেশাব করতে যাবে তখন সাবধান থাকা কোন ক্রমে যেন পেশাবের ছিটা কাপড়ে এবং শরীরে না লাগে আজ যদি লেগে যায় তাহলে সেটাকে পরিষ্কার করে নেওয়া ধুয়ে নেওয়া তার জন্য জরুরি হয়ে যায় কারণ পেশাব একটা অপবিত্র বস্তু অপবিত্র জিনিস এই হাদিসটি সনাদ সহি এই হাদিসটিতে আমরা সহি সনদে বর্ণিত হয়েছে যে কথাটা ইমাম আবিন আসকর রহমতুল্লাহ আলাই বলেছেন বন্ধুগণ আমরা এ পর্যন্ত আপনাদের কাছে কাজাই হাজাত প্রাকৃতিক ডাকের প্রয়োজন মিটিয়ে আমরা এখানে কি ধরনের আদব আখলাক আমরা সামনে রাখব সেই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল আমরা জানতে পারলাম যে পেশাব পায়খানা করার আগে আমরা আমাদের সঙ্গে যদি কোনো আল্লাহর নাম আছে এমন কিছু থাকে সেটা বাইরে রাখার চেষ্টা করব। এরপরে আমরা দোয়া পড়বো বিসমিল্লা আল্লাহ ইন্নি এরপরে বাম্পা দিয়ে টয়লেট প্রবেশ করব ওইখানে প্রবেশ করে পরিয়োজন মিটে গেলে পরিয়োজন শেষ হয়ে গেলে হাজাত পূরণ হয়ে গেলে আমাদের পেশাব পায়খানা হয়ে গেলে আমরা বাম হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। পানি থাকলে পানি দিয়ে পানি না থাকলে টিস্যু বা ঢিলা কুলুক দিয়ে আমরা পরিষ্কার করবো ধিলাখুলুকের ক্ষেত্রে বেজোর কমপক্ষে তিন হতে হবে আর অতিরিক্ত বেজোর করে করা একটা সুন্নত কাজ আরো মনে রাখতে হবে যে পশুর মল অথবা হাড্ডি বা হাড় দিয়ে মল ত্যাগ করার পরে বা পেশাব করার পরে পরিষ্কার করা চলবে না কারণ এটা জিনদের পশুর মল জিনদের পশুদের খাদ্য আর হাড় হলো জিনদের খাদ্য আরো আমরা যেটা জানলাম সেটা হলো যে পেশাব পায়খানা করার সময় কেবলাকে সামনে বা পিছনে আমরা করব না যদিও ঘরের ভিতরে বা চৌহার্দির ভিতরে জায়জ বলেছেন তবে উত্তম হলো সর্ব অবস্থায় না করা আরো যেটা আমরা জানলাম যে যদি খালি মাঠে কেউ পেশাব পায়খানা করতে যায় তাহলে এতটুক দূরে যেতে হবে যাতে করে মানুষের চোখের আড়ালে হয়ে যায় মানুষ চক্ষু যেন আর সে পর্যন্ত না পৌঁছে এই জিনিসটা খেয়াল করতে হবে আরো আমরা জানলাম যখন আমাদের পেশাব পায়খানা করা শেষ হয়ে যাবে তখন ডান পা দিয়ে বের হয়ে আমরা দোয়া পড়ব গুফরানা এইভাবে এই যে সুন্দর চমৎকার বেশ কিছু সুন্দর আমরা জেনে ফেললাম এর মাধ্যমে আমাদের এই দোয়াগুলি এই সুন্নত পালন করব আদব রক্ষা হবে এগুলি দ্বারা আমরা সোয়াবও পাব আসুন পিরু হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম কি চমৎকার করে এই একটা কাজকে সমাধা করার জন্য সুন্দর আমাদেরকে নিয়ম পদ্ধতি বলে দিলেন এরপরে আমরা চলে যাব আট নম্বর অধ্যায়ে বাবুল গোসলে ও হকমুল জুনুবে আট নম্বর অধ্যায় হলো গোসল করার অধ্যায় কিভাবে গোসল করব কি করলে গোসল ফরজ হয় গোসল করার পদ্ধতি কি যথেষ্ট গোসল কি পরিপূর্ণ গোসল কি এবং হকমুল জুনুব কারো যদি বীর্যস্খলন ঘটে বীর্যপাত হয় সহবাস করে বা স্বপ্ন দোষে বা যে কোনো ভাবে কোনো অন্যায় করে বা হালাল ও হারাম যে কোনো পথে হোক তাহলে তার হুকুম কি তার বিধান কি কি করতে পারবেন কি করতে পারবে না এই ব্যাপারে আপনাদের জন্য ইমাম ইবন হাজাজকর রহমতুল্লাহ আলাই চমৎকার করে হাদিসগুলিকে সাজিয়েছেন প্রথম হাদিসই হলো আনাবি সঈদিন খুদিদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم الماء من الماء رواه مسلم واصله في البخاري وفي روايه انما الماء من الماء মুসলিম শরীফের হাদিস যার মূল বুখারিতে রয়েছে এখানে আবু সাইদ খুদার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলমা উমিনা অর্থাৎ গোসল ফরজ হয়ে যাবে পানি দ্বারা যদি পানি বের হয় অর্থাৎ বীর্যপাত ঘটে যদি বীর্যপাত ঘটে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে তাহলে তার প্রতি গোসল ফরজ হয়ে যাবে তাহলে বুঝতে পারলাম যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ না আসলে ইসলামের শুরুতে এমনটাই বিধান ছিল যে যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে এবং বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ ছিল না কিন্তু এই বিধান পরবর্তী হাদিস দ্বারা কিন্তু রহিত করে দেওয়া হয়েছে যখনই ছেলে এবং মেয়ে স্বামী এবং স্ত্রীর দুইজনের লজ্জাস্থান একাত্রিত হবে মিলন হয়ে যাবে যদি বীর্যপাত না ঘটে তথাপিও তাকে গোসল করতে হবে যেটা পরবর্তী হাদিসে আসবে কিন্তু যদি স্বপ্নে কেউ দেখে যে কিছু একটা করে ফেলেছে বা কারোর সঙ্গে সহবাস করতেছে বা মিলন হচ্ছে নিজের স্বামীর সঙ্গে বা কাউরির সঙ্গে বিভিন্ন সময় এদিক ওদিক কিছু করে দেখায় আর যদি বীর্যপাত না ঘটে তাহলে তার প্রত্যেক গোসল ফরজ হবে না তাহলে প্রথম যে বিধানটা এসেছিল স্বপ্নদোষের ক্ষেত্রে ওটাই থেকে গেল আর স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে তার হুকুম চেঞ্জ হয়ে গেল وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جلس احدكم بين شعبها الاربع ثم جهدها فقد وجب الغسل থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তি যখন তার স্ত্রীর চারটি শাখার উপরে বসে যাবে আর চেষ্টা করবে অর্থাৎ তার লজ্জাস্থান স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে প্রবেশ করাবে মিলন করে ফেলবে তাহলে ফাকাদ ওয়াজাবাল গোসলো তার প্রতি গোসল ওয়াজিব ফরজ হয়ে যাবে তাহলে চারটি ডাল বা চারটি শাখা বলতে স্ত্রীর দুই হাত দুই পা অথবা দুই উরু দুই হাত ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা আছে মোট কথা স্ত্রীর সঙ্গে যে সহবাস করবে তাতে তার প্রতি গোসল ফরজ হয়ে যাবে এটা ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন তবে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই অতিরিক্ত একটা শব্দ বর্ণনা করেছেন সেটা হলো কি যে যদিও তার বীর্যপাত না ঘটে তাহলে এর দ্বারা আমাদের কাছে জানা সাব্যস্ত হয়ে গেল যে ইসলামের প্রথম যুগে যে বিধান ছিল সেটা রহিত হয়ে গেল পরবর্তী যেটা বিধান আমাদের জন্য সুসাব্যস্ত হয়ে গেল আর সেটা হলো কি যে যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে আর বীর্যপাত নাও হয় তাহলে তার প্রতি গোসল অজীব ও ফরজ হয়ে যায় এক্ষেত্রে আমরা বলবো যে যারা বলেন বা এমন যাদের আকিদা বা এমন যাদের হয়তো ধারণা থাকতে পারে যে না বীর্যপাত ঘটলে গোসল ফরজ অজীব হবে না তাদেরকে বলবো এই বোখারি মুসলিমের সই হাদিস তাদের বিপক্ষে দলিল হিসাবে খাড়া হয়ে যায় কাজেই মনে রাখতে হবে স্বামী স্ত্রী মিলনের সময় যদিও কোনো আনন্দ ফুর্তি করে মজা করে কিন্তু তার মধ্যে যদি দুজনের বীর্যপাত না ঘটে তবুও তাকে গোসল করতে হবে এটা ইসলামের বিধান এরপরের হাদিস যেটি সেটি হলো উম্মে সালামা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন্না উম্মা সুলাইমিন ওয়াহিয়া মুরাত আবি তলহা قالت يا رسول الله إن الله لا يستحيي من الحق فهل على المرأة من غسل إذا احتلمت قال نعم إذا رأت الماء আল হাদিস মোত্তফাকুন আলাই উম্মে সালামা রাজি আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লামের একজন সহধর্মিনী তিনি বর্ণনা করেন যে উম্মে সুলাইম উম্মে সুলাইম আনাস রাজি আল্লাহ আনহুর মা এই মহিলা যিনি আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাজি আল্লাহ আনহা প্রথমত যে মালিক আনাস মালিক যে আমরা বলি মালিক স্বামীর সঙ্গে তার বিবাহ হয় এবং যখন উম্মে সোলাইম ইসলাম গ্রহণ করেন তখন সেই স্বামী ইসলাম গ্রহণ না করার জন্য সে সাম দেশে ভেগে যায় এবং ওইখানে সে মারা যায় বন্ধুগণ এ পর্বে একেবারে আমরা শেষ লগ্নে পৌঁছে গিয়েছি একেবারে শেষ দ্বার প্রান্তে আমরা এসে গেছি তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কল্যাণ ও মঙ্গল কামনা করে দার্সে হারিসের যে দর্শক আপনারা সেজন্য আপনাদেরকে আমরা অশেষ মোবারকবাদ জানিয়ে এখানে আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত Oh,